জুন্দাব ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন একবার সাময়িকভাবে জিবির আলাহিসাল্লাম নবী সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট হাজিরা হতে বিরত থাকেন এতে জনৈকা কুরাইশ নারী বলল তার শয়তানটি তার নিকট আসতে দেরি করছে তখন অবতীর্ণ হল অর্থাৎ শপথ পূর্বাহ্নের ও রজনীর যখন তা নিঝুম হয় আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি সুরা ওয়াজ্জুহা